গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আর পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Network, the solution for humanity. عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিত ভাই বোনেরা সুরাতুল হাজাবের পঞ্চাশ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করছি এর আগে আমরা আলোচনা করেছি মহরানা সম্পর্কে আলোচনা করেছি যে আল্লাহ সুবহান মহরানাটাকে তালা ইম্পোর্টেন্ট করেছেন এটাকে কম্পালসারি করেছেন এর উপরে যেটা দিতে হবে ওয়াইফকে আমরা এরপরে যে আলোচনা আসছে আল্লাহ সুবহান হুয়া তালা আল্লাহর নবীকে কেন্দ্র করে বলছেন যে নিকট আত্মীয়দের মধ্যে কারা মাহারাম এবং কারা মাহারাম নয় এই প্রসঙ্গে বর্ণনা এসেছে এখানে এবং এটা একটা জরুরি বিষয় যেটা আমাদের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 যাদেরকে আপনি লাভ করেছেন কৃতদাসী যারা এদেরকে বিবাহ ছাড়াই ব্যবহার করার নিয়ম চালু ছিল এক সময় বর্তমান যেহেতু পৃথিবীতে স্লেভারি নাই কৃতদাস প্রথা যেহেতু অ্যাভেইলেবেল নাই সেজন্য আল্লাহ সুহান হুয়া ওই বিষয়টাকে এখনো পর্যন্ত কোরআনে রেখে দিয়েছেন এই কথা ঠিক কিন্তু slavery is no more encouraged এই পৃথিবীতে মানুষ বেচা কিনা হওয়ার নিয়ম আর নাই এবং কেয়ামত পর্যন্ত হয়তো এরকম সিচুয়েশন আর নাও আসতে পারে আসতেও পারে আল্লাহ নজ তবে আসার সম্ভাবনাটা কম সে হিসেবে কৃতদাসীদেরকে ব্যবহারের নিয়ম যেটা চালু ছিল ওই নিয়ম এখন আর চালু নাই কারণ কৃতদাসী বলতে কেউ নাই শরিয়াত অনুযায়ী একমাত্র হালাল সম্পর্ক হলো আপনার বিবাহের মাধ্যমে বিবাহের বাহিরে কোনো নারী অথবা পুরুষ যেই সম্পর্কই করুক এটা হারাম হারাম হারাম এটা হালাল হওয়ার কোনো পথ নাই নারী পুরুষের ফিজিক্যাল রিলেশন শারীরিক সম্পর্ক একমাত্র হালাল পথ হলো ম্যারিজ বিবাহ এই বিবাহ বন্ধন ছাড়া অন্য কোনো সম্পর্ক আল্লাহ রাবুল আলমিন হালাল রাখেন নাই কাজেই আপনার কাজের মেয়ে কাজের বুয়া আবার কাজের ছেলে যারা থাকে তারাও বিপদে পড়ে এই জন্য সমাজের যে অধপতন হচ্ছে এই সমস্ত বদ অভ্যাস সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে সেজন্যই কিন্তু সমাজের এই অধপতন হচ্ছে আমরা এই ব্যাপারে যেন খুবই সাবধান থাকি কাজেই আবার আমি এই বিষয়টাকে আপনাদের জন্য সামারাইজ করি যে বর্তমান জামানাতে স্লেভারির কোনো সুযোগ নাই কোনো মানুষ বেচা কেনা হয় না সেজন্য আপনার বাড়িতে কাজের বুয়া যে আছে কাজের মেয়ে যে আছে সে আপনার দাসী নয় তিনিও একজন হৌর এবং স্বাধীন চেতা মহিলা তার গরিব দেখে আপনার বাড়িতে কাজ করে তার আপনি তার সঙ্গে কাইন্ড হবেন তাকে ঠিকমতো বেতন দিবেন ভালো ট্রিট করবেন তাকে অ্যাবিউজ করবেন না আবার আপনার বাড়িতে যে কাজের ছেলেটা আছে সে আপনার কৃতদাস নয় বরং সেও আল্লাহর একজন বান্দা ফ্রি মানুষ স্বাধীন চেতা মানুষ গরিব দেখে আপনার এখানে কাজ করে ঠিক মতো বেতন দিবেন আপনি যা খান তাকে তা খাওয়াবেন এবং আপনার মেয়েরা যেন তাকে অন্যায়ভাবে ব্যবহার না করে সেটা আপনি দেখবেন এরকম ঘটনা অনেক ঘটে এবং ঘটনা ঘটলে মানুষ এগুলো আমাদের অ্যাটেনশনে নিয়ে আসে সেজন্য আমি কথাগুলো বললাম আমরা অনেকে টাকা পয়সায় বড় হয়েছে কিন্তু মনের দিক থেকে বড় হই নাই আল্লাহ যেন প্রথমে আমাদেরকে মনের দিক থেকে বড় বানান আমিন ইয়া রব্বাল আলমিন দ্বিতীয় প্রসঙ্গ আল্লাহ রবাহ আলমিন নিয়ে আসছেন যে আল্লাহ নবী এবং মোমিনদের জন্য যে আমাদের চাচাতো বোন ফুফাতো বোন খালাতো বোন মামাতো বোন এদেরকে আপনার চাচাতো ভাই এরপরে ফুফাতো ভাই খালাতো ভাই এবং মামাতো ভাইরা তারা বিয়ে শাদী তাদের মধ্যে জায়েজ তারা একজন আর একজনের মাহারাম নয় আমাদের ফ্যামিলিগুলোতে এই কনসেপ্টটা একদম নাই না থাকার কারণে আপনি খবর নিয়ে দেখবেন আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকেও জানবেন আমাদের যুবতী মেয়েগুলোর সতীত্ব নষ্ট হয় এরকম আপন আত্মীয় স্বজনকে দিয়ে মা বাবা মনে করে তারা খালাতো ভাই বোন তারা তো নিজের ভাই বোনের মতো এক জায়গায় থাকলেই কি খালার বাড়িতে বেড়াতে যায় মামা বাড়িতে বেড়াইতে সবাই যায় সেখানে আপনার মেয়েও সতীত্ব হারাইতে পারে আপনার ছেলেও সতীত্ব হারাতে পারে ছেলেরও তো আপনার পিওর থাকতে হবে সতীত্ব তো খালি মেয়েদেরকে রক্ষা করতে হবে তা না আপনি ছেলেটাও তো পিওর থাকতে হবে হ্যাঁ মেয়েটা না হয় সে ধরা পড়ে যায় ছেলে ধরা পড়ে না এই হলো পার্থক্য কিন্তু দুইজনকেই সুস্থ থাকতে হবে দুইজনকেই পুত পবিত্র থাকতে হবে এরকম মামাতো ভাই মামাতো বোন খালাতো ভাই খালাতো বোন চাচাতো ভাই চাচাতো বোন চাচাতো ভাই বোন হলে তো আরো বিপদ একই বাড়িতে তারা সাধারণত থাকে এরকম অবৈধভাবে বিভিন্ন ধরনের শারীরিক সম্পর্ক একজনের সাথে আর একজনের হয়ে যায় এবং এটা থেকে বাঁচার কোনো উপায় অনেক সময় আমরা জানি না গোপনে গোপনে সব হয়ে যায় সর্বনাশ যখন হয়ে যায় তখন আমরা আফসুস করি সর্বনাশ হয়ে যাওয়ার আগে আমরা যদি সাবধান হতাম সর্বনাশ হয়ে যাওয়ার আগে আমরা যদি একটু কেয়ারফুল হতাম সর্বনাশ হয়ে যাওয়ার আগে যদি আমরা আমার মেয়েদের জন্য হেজাবটাকে বাধ্যতামূলক করতাম ছেলেদের জন্য তাদের চরিত্র ঠিক রাখার বিষয়টা খেয়াল রাখতাম তাহলে আমার মেয়েটা ভালো থাকতো আমার ছেলেটা ভালো থাকতো বিবাহ করে তারা সুখী হতো এরপরে যেহেতু এদের একজনের আর একজনের সঙ্গে বিবাহ সাদী আল্লাহ সুবাহান হুয়া তাহলে হালাল করেছেন আর এই হালাল করার কারণে তারা একজন আর একজনের মাহারাম নয় এজন্য এমতো অবস্থাতে চাচাতো ভাই বোন তারা একজন আর একজনের থেকে পর্দা করতে হবে বোন যেমন ভাবে তার ভাইয়ের সঙ্গে ফ্রি মিক্সিং করবে না একা একই হবে না বয়স হয়ে যাওয়ার পরে বিশেষ করে বয়স প্রাপ্ত হওয়ার পরে বালেগ হওয়ার পরে এটা তো কম্পালসারি ছোটবেলায় এটা এরকম কম্পালসারি করা হয় না কিন্তু যখনই তারা বালেগ হয়ে যাবে তখন থেকে এটাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে আনফর্চুনেটলি আনফর্চুনেটলি দুঃখজনক হলেও সত্য এই হিসাব যদি আমরা করি তাহলে আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে পর্দা নাই আমি দেখব আমার ফ্যামিলিতে পর্দা নাই আমরা পর্দা মেনটেন কেউ করতেছি না আমরা পর্দা মেনটেন করি না দেখে আমাদের পরিবারগুলোতে অশান্তি আল্লাহর রহমত আমাদের উপরে আসে না এবং আমরা বিভিন্ন ধরনের নানান অসুবিধার মুখোমুখি হই বড় বড় দুর্ঘটনা ঘটে নিজেরা নিজেদের মধ্যে এগুলো চাপায় যায় আর না হয় মানুষে জানে তখন আমাদের বংশের মুখ পড়ে আমাদের নিজেদের মুখ পুড়ে যায় আমাদের বংশের মুখটা ছোট হয়ে যায় বংশের মুখে কালিমা পড়ে এবং আমরা নিজেরা আপসেট হয়ে যাই এজন্য আরবিতে বলে আল বেকায়াল এলাজ আপনার চিকিৎসা থেকে সাবধানতা ভালো আপনি যদি প্রিকশাস যদি আপনি থাকেন তাহলে বেটার দেন কিওর এটা আপনার ট্রিটমেন্টের চেয়ে যদি আপনি সাবধান থাকেন তাহলে এটা হলো বেটার আর আল্লাহ সুবাহ আমাদেরকে এখানে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 দেখুন Career Guidance প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আল্লাহর একত্রের প্রতি ভরসা একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে শির্ক থেকে সম্পূর্ণ বিরত থাকা শির্ক মহাপা কোনো সন্দেহ নেই এবং সেটা ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hazbullah Akramuzzaman bin Salam Muzaffar bin মহসিন মোহাম্মদুল হাসান আব্দুর রাজ্জা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় এবং ইসলামের মূল ভিত্তি খবরকে একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ওয়েলকাম ব্যাক আফটার ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমরা আলোচনা করছিলাম মাহরাম গায়ের মাহরাম ইস্যু নিয়ে মাহরাম হলো ওই সমস্ত পুরুষদেরকে বলা হয় যাদের সঙ্গে আমার মা বোনদের বিবাহটা হারাম তারা হলেন মাহরাম আর গায়রে মাহরাম হলে তারা যাদের সঙ্গে বিয়ে করাটা হালাল যা এই থিওরি অনুযায়ী চাচাতো ভাই চাচাতো বোনের জন্য মাহারাম নন মামাতো ভাই মামাতো বোন তারা একজন আর জন্য তারা মাহরাম নন বরং খালাতো ভাই বোন একই অবস্থা এবং ফুফত ভাই বোন একই অবস্থা তারা একজন আর একজনের মাহারাম নন বরং তারা একজন আর একজনের স্বামী স্ত্রী হতে পারেন হাজবেন্ড ওয়াইফ হতে পারেন এই প্রসঙ্গে আল্লাহ সুবাহ এই সৌরাতুল আহজাবের পঞ্চাশ নম্বর আয়তের মধ্যে আমাদের জন্য ক্লিয়ার করেছেন আর এই বিষয়গুলো আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে আমরা অনেক সময় খেয়াল রাখি না আমরা খুব ক্লোজ ফ্যামিলি থাকার কারণে আমাদের ফ্যামিলিতে অনেক দুর্ঘটনা ঘটে থাকে আপনি নিজের এক্সপিরিয়েন্স থেকে জানবেন আমাদের ছেলেরা মেয়েরা নষ্ট হয় মামা বাড়ি গিয়ে খালার বাড়ি গিয়ে চাচার বাড়ি গিয়ে ফুফুর বাড়ি গিয়ে তারা আপন জনের বাড়িতে গিয়ে কিন্তু বেশি নষ্ট হয় ছেলেরাও নষ্ট হয় চরিত্র হারায় মেয়েরাও তাদের সতীত্ব হারায় এ সমস্ত আপন ক্লোজ ফ্যামিলির মধ্যে গিয়ে এই ব্যাপারে আমরা মা বাবার হলো সব থেকে ইম্পর্টেন্ট দায়িত্ব রয়েছে আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় স্পেশালি রাত্রে তারা কোথায় ঘুমায় কোন বিছানায় থাকে কার সাথে এটা যেন আমরা স্ট্রিক্টলি খবর রাখি এবং এই ব্যাপারে যেন আমরা সাবধান থাকি তা না হলে আপনার আমার ছেলে মেয়ের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তখন আমরা হয়তো পস্তাতে পারবো আফসোস করতে পারবো কিন্তু কোনো লাভ হবে না ক্ষতি একবার হয়ে গেলে it's gone is gone out of hand আপনি তখন আর কিছু করতে পারবেন না আল্লাহ সুবহান এ ব্যাপারে আমাদেরকে খুবই সাবধান করছেন কিন্তু এবং আল্লাহ তালা যে ব্যাপারে সাবধান করেন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আল্লাহ মিনাল হক আমরা অনেক সময় লজ্জায় পড়ে আমরা হক কথাটা বলি না কিন্তু আল্লাহ সুবাহ হক কথা বলতে কোনো লজ্জা বোধ করেন না আল্লাহ সুবাহ এই ব্যাপারে আমাদেরকে এখানে হেদায়ত দিয়েছেন সাথে সাথে আল্লাহর নবীকে এ কথা বলেছেন আপনার সাথে যে সমস্ত মহাজের মহিলারা যারা হিজরত করে এসেছে মক্কা থেকে মদিনায় তাদের মধ্য থেকে যদি আপনি কাউকে বিয়ে করতে চান তাহলে এটা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 এক লোক আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে থেকে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ আপনি এক কাজ করেন যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আমাকে আপনি ওই মহিলার সঙ্গে বিয়ে করায় দেন আপনার যদি স্ত্রীর প্রয়োজন না থাকে বিয়ে করার কোনো ইচ্ছা আপনার না থাকে তাহলে রসুল্লাহ সাল্লাহামকে বললেন ইয়া রসুল্লাহ ওই মহিলাটার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দিন যেহেতু সে তার নিজেকে সফর্দ করে দিয়েছে ফকল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী সাল্লাহ সাল্লাম বললেন হাল ইন্দাকামিন তোমার কাছে কি এমন কোন জিনিস আছে কিনা তুমি সেদক হিসেবে মোহর হিসেবে দিতে পারবে ফকল মা ইন্দি ইল্লা ইজারি হাদা ইয়া রসুল্লাহ আমার কাছে আমার এই চাদর ছাড়া অথবা আমার এই লুঙ্গি ছাড়া এই কাপড় ছাড়া আমার আর কিছু নাই আমার পরনের যা কাপড় এটাই আমার আছে I don't have anything else ফকল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তাকে ডেকে বললেন ইন আতাইতাহা ইজারাকা জালাস্তালা ইজারালাকা ফালতামিশ শাইআন যদি তোমার কাপড়টা তুমি তোমার স্ত্রীকে দিয়ে ফেলো মোহরানা হিসাবে তাহলে তো তুমি বিনা কাপড়ে উলঙ্গ হয়ে যাবে কাজেই তুমি কাপড়টাকে দিও না ফালতামিসাইয়ান তুমি অন্য কোন জিনিস দেখো জোগাড় করতে পারো কিনা ফালতামিসাইয়ান ফাকাল আলাজিদু সাইয়ান লোকটা তালাশ করে কোনো কিছু না রসুল আল্লাহ আমি তো চেষ্টা করলাম কোনো কিছু পাইলাম না ফাকালা আল্লাহ নবী তখন বললেন ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদিন তুমি চেষ্টা করে দেখো অন্তত পক্ষে একটা লোহার আংটি একটা রিং লোহার একটা রিং বা আংটি অন্তত পাও কিনা সোনার না হোক রূপার না হোক লোহার আংটি একটা পাও কিনা দেখো ফালতামাসা লোকটা এটা গিয়ে এটা জোগাড় করার জন্য চেষ্টা করলো কিন্তু সে পারলো না ফালাম ইয়াজিদ শাইআন সে কিছুই পেল না فقال له النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন হাল মাআকা মিনাল কুরআনি শাই তুমি কি কোরআনের কোনো অংশ তোমার সাথে আছে তুমি কিছু কি মুখস্থ করেছো قال نعم سورة كذا وسورة كذا السور يسميها তার অর্থ হলো সে বলল আমি অমুক সূরা জানি অমুক সূরা জানি অমুক সূরা জানি সূরাগুলোর নাম বললো فقال له النبي صلى الله عليه وسلم তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমি এই মহিলাকে তোমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করলাম তোমার কাছে কোরআনের যে সুরাগুলো আছে এর বিনিময়ে তার অর্থ হলো কোরআনের সুরা তো সরাসরি তাকে সে দিতে পারবে না এই যেই সুরাগুলো হাজবেন্ড হিসেবে সে শিখেছে মুখস্থ করেছে তার ওয়াইফকে এই সুরাগুলো সে শিখাইয়ে দিবে যদিও এখানে মহারানাটা কোনো বৈষয়িক বিষয় হয়েছে না কোনো মেট্রালিস্টিক জিনিস হয় নাই এটা একটা মানবী জিনিস হয়ে গেছে স্পিরিচুয়াল জিনিস হয়েছে এটা একটা এক্সট্রিম সিচুয়েশনের একটা এক্সাম্পল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চান নাই এটা যখনই লোকটা চেষ্টা করেও পারল না তখন সে তাকে কোরআন শেখায় ফেলুক এর হাদিসের উপরে ভিত্তি করে অনেক ওলামাইকেরা মত দিয়েছেন যে টাকা পয়সা ধন দৌলত ছাড়াও অন্য জিনিসও মোহরানা হতে পারে তাহলে দেখেন বর্তমান অনেক সমাজে আছে কিন্তু মোহরানা যাই দেওয়া হোক তার সঙ্গে একজিল কোরআন মজিদ দেওয়া হয় কোরআন যদি দেওয়া হয় গিফট হিসেবে হাদিয়া হিসেবে এটা যা এজ এটা কোনো অসুবিধা নাই এটা ভালো কারণ কোরআনই তো সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আপনারা যারা বিয়ে শাদী করবেন ইয়াং ব্রাদার্স ইয়াং সিস্টার্স এক কাজ করবেন আপনি হাজব্যান্ড হিসেবে আপনার ওয়াইফকে যত যা কিছু দেন না কেন আপনি বাসরের রাত্রিতে বা আগে বা পরে কোরআনের একটা কপি দিবেন আর বলবেন এই কোরআনের ভিত্তিতে এই কিতাবের ভিত্তিতে আমাদের জীবনটা পরিচালিত হবে এইটাই হলো তুমি এবং আমার মাঝে সম্পর্কের মানদণ্ড তুমিও কোরআন অনুযায়ী চলবে আমিও ইনশাআল্লাহ কোরআন অনুযায়ী চলবো যদি এই কাজটা আপনি করেন তাহলে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কটা ভালো হবে বরকত হবে আর হয়তো চেষ্টা করলে আপনাদের দুইজনের জীবন কোরআন কেন্দ্রিক জীবন হতে পারে ইনশাআল্লাহ কাজেই এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আল্লাহ সুবহান সৌরাতুল আহজাবের এখানে আলোচনায় নিয়ে এসেছেন আমি হাদিস থেকে সরাসরি আপনাদেরকে এই অংশটা পড়ে শোনালাম এরপরে আল্লাহ রবুল্লা আলমিন কি বললেন قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما এই আয়াতের ভিত্তিতে অনেকেই বলেন যে মহারানা দেওয়াটা যে ফরজ মহারানা দেওয়াটা যে ওয়াজিব মহারানা দেওয়াটা যে জরুরি সেটা আল্লাহ সুবহান হুয়া তালা এই আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ সুবহান হুয়া তালা এটার প্রমাণকে নিয়ে এসেছেন তাহলে আমরা এই আয়াতের মধ্য থেকে অনেক হেদায়ত পাচ্ছি আয়াত থেকে আমরা অনেক হেদায়ত আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে অনেক কিছুর বিষয়ে কিন্তু এই আয়াতের মধ্যে আমাদেরকে অ্যাওয়ার করছেন এবং আল্লাহ তালার কোরআনের প্রতিটা আয়াতের মধ্যেই কিন্তু আমাদের জন্য বড় বড় হেদায়ত রয়েছে এই হেদায়তের আলোকে যদি আমরা আলোকিত হই তাহলে আমাদের জীবন সুন্দর হয় আর যদি খালি কোরআনের আলোচনা শুনে যায় আর কোরআনের উপরে কোনো আমল না থাকে তাহলে এতে কোনো কাজ হবে না এটা ওই রকম হয়ে যাবে مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآياتنا তারা হলো এরকম তারা ডঙ্কির মতো হয়ে যাবে গাধার মতো হয়ে যাবে যে গাধা খালি বোঝা বহন করে কিন্তু এর থেকে কোনো বেনিফিট পায় না এজন্য আমরা যেন খালি কোরআন পড়ে পড়ে যেন এরকম গাধার মতো হয়ে না যাই বরং কোরআনের মধ্যে যে ফায়দা আছে এই ফায়দাগুলোকে যেন আমরা নেওয়ার জন্য যেন চেষ্টা করি আমার ভাই বোনেরা এটা হলো ইম্পর্টেন্ট আমি বারবার এত আপনাদেরকে স্মরণ করাই দেই যেখানে আল্লাহ বলেছেন মুমিনদের বৈশিষ্ট্য হলো যখন তাদেরকে আল্লাহর কোরআনের কথা মনে করিয়ে দেওয়া হয় অন্ধ এবং বদির হয়ে তারা বসে থাকে না এর উপরে তারা আমল করে আপনারা আমল করবেন নিজের মেয়েদেরকে ছেলেদেরকে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই বোনদেরকে আপনার লুক আফটার করবেন নিজেদেরকে একজন আর কারণে যেন সতীত্ব না হারায় চরিত্র নষ্ট না হয় তারা একজন আর একজনের থেকে যেন পর্দা করে এবং ইসলামকে যেন তারা মেনটেন করে এর মধ্যে দিয়ে আমাদের জীবন আমাদের আত্মীয় স্বজনের সবার জীবন সুন্দর হোক ইনশা আল্লাহ আজকে আমরা এখানে শেষ করছি অন্য আলোচনা এবং অন্য এপিসোডে আবার খুব তাড়াতাড়ি ইনশা আল্লাহ আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত أشهد أن ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant Court আটচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double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 দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম